আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা মসজিদে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলাম তখন জনৈক ব্যক্তি সাওয়ার অবস্থায় প্রবেশ করল মসজিদ প্রাঙ্গণে সে তার উটটি বসিয়ে দিল অতপর সাহাবিদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম কোন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন আমরা বললাম এই হেলান দিয়ে উপবিষ্ট ফর্সা ব্যক্তিটি হলেন তিনি অতপর লোকটি তাকে লক্ষ্য করে বলল হে আব্দুল মুত্তালিবের পুত্র নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমি তোমার উত্তর দিচ্ছি লোকটি বলল আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না তিনি বললেন তোমার যা মনে চায় জিজ্ঞেস করো সে বলল আমি আপনাকে স্বীয় প্রতিপালক এবং আপনার পূর্ববর্তী প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞেস করছি আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি রসুলরূপে প্রেরণ করেছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে দিনে রাতে পাঁচ অক্ত সালাত আদায়ের আদেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে বছরের এ মাসে অর্থাৎ রমজানে সিয়াম পালনের আদেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সৎকা অর্থাৎ জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে নবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ অতপর লোকটি বলল আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যা অর্থাৎ যে শরিয়াত এনেছেন তার উপর আর আমি আমার গোত্রের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি আমার নাম জিমাম ইবনু সালাবা বানি সাদ ইবনু বাকর গোত্রের একজন মুসা ও আলী ইবনু আব্দুল হামিদ রহমতুল্লা আলহি আনাস রদিল্লাহ আলাহু নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন